সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দাজ্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে দাজ্জাল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে কোথেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ করে একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাহ আলাইসলাম বলছেন এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নূহ আলি ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তারা সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনক্লুশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না তা একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দোশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো সালে বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএন বি এলএন বি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে এবং ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিম দারির যে হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই ওটার নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া হ্রদ সরি মাসাল্লাহ তাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষ রূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হ্রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হাদিস বলা হয়েছে চোদ্দশো বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকরানো চুল থাকবে সে খুব হেভিলি বিল্ড বিল্ড হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামা কেরামের মাঝে ইফতলাফ আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই আমাদের দিনের মতোই হবে ঠিক আছে এখন দেখুন খরুজ নিয়ে যে কথাগুলো আছে দাজ্জালের অস্তিত্ব আর খরুজ এক জিনিস নয় পৃথিবীর নূহ আল ইসলামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই কারণ নূহ আল ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল্লাম বলছেন যে সে বের হবে আমার উন্মতে এবং কেয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড় কোনো ফেতনা নাই আসবেও না ছিলও না পৃথিবীতে এখন যতগুলো ফেতনা আছে এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম মানে এটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় এক হাতে কি জান্নাত আনা সম্ভব এক হাতে জাহান্নাম আনা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধন সম্পদ ওদের পিছু নেবে যদি কোনো কম অস্বীকার করে ওদেরকে মেসাকার করে ছেড়ে দিবে একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই দাজ্জাল ওই যুবকটাকে ধরে চিড়ে ফেলে দিবে চিড়ে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল কারণ নবী সাল্লাম বলেছিলেন যে দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবী সাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ সুফান তো সে কি কোথায় দেখুন তামিমদারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে দ্বীপের মধ্যে সে বাধা আছে প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তা তারপরে হ্রদে কি পানি আছে তো তামিম দারি বলছেন না খেজুর তো এখন খুব একটা হ্যাঁ, খেজুর খুব ভালো ধরে খেজুর খেজুর খুব ভালো ধরে কিন্তু তাবারে হ্রদে খুব খুব তাবারে হ্রদেও পানি অনেক আছে খেজুরও খুব ভালো ধরে তাবে তাবাড়িয়া হ্রদেও পানি বেশি আছে তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই তাবারিয়া হ্রদের পানিও নাই লাস্ট একশো বছর এগুলো নাই তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সেই জিউসরা দুই হাজার বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন ফোরটি সেভেনের মধ্যে দুই হাজার বছর পর তারা সেখানে ঢুকেওছে সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে বসতিও স্থাপন করেছে রাষ্ট্র কায়েম করেছে এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে এটা ছিল না আগে ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন যারা পলিটিক্স করে প্রশাসন আছে সবাই জানে বিষয়গুলো যে সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গলানোর চেষ্টা করে না গলানোর চেষ্টা করে সায়েন্স বলেন মিলিটারি সায়েন্স বলেন পারমাণবিক অস্ত্র বলেন আপনার কি বলবো মিডিয়া বলেন প্রযুক্তি বলেন ফাইন্যান্স বলেন এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং সে তো মঞ্চের পিছনে থাকে একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন আর পশ্চিমারা এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা সিম্পল এই তো হচ্ছে কিন্তু এক সময় এরা সবাই সরে যাবে ও মঞ্চে নিজের রূপে আসবে কখন আসবে আমরা মনে করি যে দাজ্জাল যখন বিশ্ব শাসন করবে সে এই জিউসদেরকে নিয়েই করবে এটা আমাদের এটা আমাদের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা ভুলও হতে পারে সঠিকও হতে পারে তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে নবী সাল্লাম বলছেন ইস্পাহানেরও ইস্পাহানেরও সত্তর হাজার জিউস ওকে ফলো করবে সো এটা মিস্টুরিয়াস ব্যাপার যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না তারা আজকে এত শক্তিশালী হয়েছে তা আবার মুসলিমদের নাকের ডগায় বসে এবং যত আর মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন বাইরে যাই বলুক ভিতরে আস্তে আস্তে আস্তে আস্তে ইসরায়েলকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে সবাই স্বীকৃতি দিচ্ছে এখন মাসাল প্রত্যেক দিন সেখানে দেখবে নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয় মা মন্দিরকে ধর্ষণ করা হয় কারো কোনো ফিলিংস নাই আকসা কেউ নামাজও পড়তে পারে না ঠিক মতো আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক কেন যদি এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কারো কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই একটা চাহাত থাকবেই এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই ইনশাআল্লাহ তাহলে এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ইসার নেমারিয়াম আসবেন তখন মাসিরুদ্দালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুত নামক জায়গায় হত্যা করা হবে হাদিসে লেখা আছে হাদিস পড়েন বাসায় গিয়ে বাবে লুত নামক জায়গা যেখানে সেখানে এখন ইসরায়েলের base camp air base camp খবর রাখেন এগুলা তো সেখানে ইসাব নেমারিয়াম তাকে হত্যা করবে তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে মুসলিমদের মধ্যে মাত্র একটা দল একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে বেশিরভাগই ম্যাক্সিমামই পারবে না একটা মাত্র দল তাদের কথা নবী সালাম বলেছেন নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবিদের অনুসারী হবে তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই মা আনা আলাই হওয়া সাহাবি কিন্তু নবী সালাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশা আল্লাহ তালা শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে কিভাবে লেখা আছে জানেন এটাও হাদিস এসেছে যে এক একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায় পাথর কথা বলা শুরু করবে পাথর কথা বলা শুরু করবে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওরা আল ইয়াহু ফুল হু তাল ফুল হো হে মুকমিন মুসলিম আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে আসো তাকে হত্যা করে যাও পাথর কথা বলবে কি মনে করেছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময় আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলি ইসলামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ইসা ইবনে মারিয়ামের হাতে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা শেষও হবে একজন নবী দ্বারা আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা রোমকদের দ্বারা পড়েন নাই এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয় সভ্যতার একটা অংশে তারা এসেছে ঠিকই শুরু ওদের দ্বারা হয়নি ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না আমরা যেমন বই খাতায় পড়ি এখন মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো বন্যপ্রাণী শিকার করতো তাই না গাছের ছাল করতো এক স্ট্যাচু আঁকে দেখেন নাই মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে এগুলো বোগাস কথাবার্তা সুরা আরফ পরে দেখেন আল্লাপাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া মানুষের জন্য আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি বহির জ্ঞান পাঠিয়েছেন পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাপাক শিখিয়ে দিয়েছেন কোনোদিনও আদম ইসলাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই গাছের ছাল পরে থাকেন নাই তার সম্ভ্রান্ত পোশাক ছিল সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষও হবে একজন নবী দ্বারা আপনাকে দজ্জলের কথা বলতে গিয়ে এদিকে আসলাম শেষ করছি এই জায়গাটা থেকে দেখুন সে পৃথিবীতে আছে বের হবে আখিরুজ্জামানে এবং সবচেয়ে বড় ফিতনা বাট নবী সাল্লাম বলেছেন সে মক্কা মদিনে ঢুকতে পারবে না ঠিক আছে হাদিস আচ্ছা এবার দেখেন যেই নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে তাই না গেটে গেটে পাহারা দিয়ে রাখবে সেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম মদিনাতেই ইবনে সৈয়দ নামক একজন ব্যক্তিকে একজন ইহুদি যুবককে দাজ্জাল মনে করছেন তার সাথে সাহাবিরাও যাচ্ছেন ইবনে সৈয়দকে ডেকে বলছেন ইবনে সৈয়দ ইহুদি তারও কোকড়ানো চুল চোখের সমস্যা একদম দাজ্জালের সাথে মিলে যায় নবীজি বলছেন তুমি কি দেখো ইবনে সাইয়েদ বলছে আমি তো আরস দেখি আরস দেখি নবী সাল্লাম বলছেন আরস কোথায় হাদিসগুলো সহি মুসলিমে আছে আরস কোথায় তো ইবনে সাইয়েদ বলছে আরস পানির উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো কাকে দেখো শয়তানকে দেখো এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী ইবনে সাইয়েদ বলছে আপনি কি মানেন যে আমি নবী কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়েদ আপনি কি মানেন যে আমি নবী তো উমর রদি আনহু বলছেন ইয়া রসল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন এই বেয়াদবের গরদানটা উড়াই দেই তখন নবী সাল্লাহ আসলাম বলছেন না ভাই সর প্লিজ তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছ নবীজি বলছেন হে ওমর সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লেখা আছে ইসা ইবনে মারিয়ামের হাতে ঠিক আছে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই দেখেন আমি আপনাকে বলছি যে আপনি দাজ্জালের হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না মদিনাতে দাজ্জাল ঢুকবে না মক্কায় দাজ্জাল ঢুকবে না কিন্তু মদিনাতে নবী সাল্লাহ ইবনে সাইয়দকে ইনভেস্টিগেট করছেন উমরদি আল্লাহকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না ইসাবনে মারিয়াম তাকে হত্যা করবে কিভাবে মেলাবেন এখন আপনি আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে ইস্পাহান থেকে বের হবে তাহলে মদিনাই নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য হারিস মিলাবেন হবে এটা অনেক জটিল একটা সাবজেক্ট এত সহজে দুই একটা দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না কনসেপ্টটা নিয়ে এত বেশি আলোচনা করা যায় না শুধু এতটুকু জেনে রাখেন সে এ বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে এবং সে আখেরুজ্জামানে বের হবে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন ওরা কি করছে বিশ্বে ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার আপনার ইন্টারনাল নলেজের দরকার অবজারভেশনের দরকার শুধুমাত্র বইপত্র পড়ে হয় না আল্লাহর মারেফতের দরকার আছে আল্লাহ নূরের দরকার আছে আসুন এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি আপনি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত পড়বেন শেষের দশটা আয়াত পড়বেন ইনশা আল্লাহ আলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয় ইনশাআল্লাহ আপনি মাসিহুদ্দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ খুশি হন নাই ওকে কি ফেস করতে চাচ্ছেন ফেস করতে পারবেন না ফেস করার দরকার নাই আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন ওই যুগটা প্রচণ্ড রকম ফেতনার হবে আপনি পারবেন না এটাকে এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সুরা কাহাফ তেলাওয়াত করেন সুরা কাহাফ তেলাওয়াত করেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে মেসিহুদ্দার ফেতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ যেখানে ছিলাম ভাই নামাজ পড়েন কোরআন তেলাওয়াত পড়েন কয়েকটা সুরার কথা বলছিলাম বাকারা আল ইমরান সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ সুরা হাসর সুরা হাসরের শেষে তিন বা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা জিন সুরা জিনের প্রথম দশ আয়াত সুরা মুমিনুনের শেষের পাঁচটা আয়াত এরপর সুরা ক্যাফিরুন সুরা ফালাক সুরা না সুরা খ্লাস এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ